বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো কারি সারা কারি সারাই তারায় তারাই হয় না রে আমিল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মন কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মন কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মন কার প্রেমেতে এ কার প্রেমেতে পাগল পারা বসন্তের কোকিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি তারপরও সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপরও সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপরও সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা কার মায়াতে কার মায়াতে মনে মনে হয় রে এত মিল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফুটাবি ڈبلو ڈبلو ڈبلو ڈاٹ ڈاٹ ڈاٹ آٹو